আজ লইল জগৎ জুড়ে বইছে খুশির বান সেই খুশিতে উঠল মেতে জিনপুরি ইনসান আজ লইল জগৎ জুড়ে বইছে খুশির বান সেই খুশিতে উঠল মেতে জিনপুরি ইনসান ধনী গরিব নয় কেহ আজ নয় গো ছোট বড় সবাই সমান একসাথে আজ খোদারি গান ধরো ধনী গরিব নয় কেহ আজ নয় গো ছোট বড় সবাই সমান একসাথে আজ খোদারি গান ধরো রোজার শেষে নতুন করে জাগলো নতুন প্রাণ সেই খুশিতে উঠলো মেতে জিনপুরি ইনসান আজ এলো জগৎ জুড়ে বইছে খুশির বান সেই খুশিতে উঠলো মেতে জিনপুরি ইনসান তিরিশ দিনে রোজার শিক্ষা রইবে বছর ধরে মারতে গে রাসর পড়ুক সবার পরে তিরিশ দিনে রোজার শিক্ষা রইবে বছর ধরে সংযম আর ত্যাগের আসর পড়ুক সবার পরে ঈদের খুশি সকল সময় রাখুক আমায় ঘিরে নেয় না যেন খুশি আমায় কোনো পাপের তীরে ঈদের খুশি সকল সময় রাখুক আমায় ঘিরে নেয় না যেন খুশি আমায় কোনো পাপের তীরে ঈদের দিনের এই মোনাজাত শোনো রহমান সেই খুশিতে উঠল মেতে জিনপুরি ইনসান আজ লইল জগৎ জুড়ে বইছে খুশির বান সেই খুশিতে উঠল মেতে জিনপুরি ইনসান সেই খুশিতে উঠল মেতে জিনপুরি ইনসান সেই খুশিতে উঠল মেতে জিনপুরে ইনসান সেই খুশিতে উঠল মেতে জিনপুরে ইনসান